বাংলা মানবতা সমাধান السلام عليكم ورحمة الله وبركاته الحمد لله رب العالمين والصلاة والسلام على رسوله الأمين أما بعد পৃষ্টি বাংলার সম্মানিত দর্শক শ্রোতা যে যেখানে আছেন আমাদের এই দর্শা হাদিস আগ্রহ সহকারে আপনারা দেখছেন ও বুঝার চেষ্টা করছেন এই তো আমাদের প্রত্যাশা আপনাদের কাছ থেকে মহান রব্বুল আলমিন আমাদের জন্যে এ ধরনের একটি সুযোগ করে দিয়েছেন সেজন্যে তার জন্য আমরা বলি আলহামদুলিল্লাহ দার্শা হাদিসের আলোকে আমরা এ পর্যন্ত যে সমস্ত বিষয় নিয়ে আলোচনা করেছি আশা করি এই বিষয়গুলি আপনাদের কাছে সুস্পষ্ট হয়েছে গত পর্বে আমরা আলোচনা করতেছিলাম আবদুল্লাহ ওমার রাজ হাদিস যে একজন কর্মচারীর গায়ের ঘাম শুকিয়ে যাওয়ার আগে তার প্রাপ্য তাকে দিয়ে দাও তার পারিশ্রমিক তাকে দিয়ে দাও হাদিসটি ইমাম ইবিন মাজা বর্ণনা করেছেন হাদিসটি সহি হাদিস মহাদিসের নিকটে এটা বিশ্বস্ত হাদিস আল্লাহর নবী আলিসালামের হাদিস বলে প্রমাণিত হয়েছে তাহলে কোনো গরিব মিসকিন বা কোনো লেবার সেটা কোনো কোম্পানিতে হোক সেটা কোনো ফ্যাক্টরিতে হোক ব্যক্তিগতভাবে হোক যে কোনো কাজে লাগানো হবে তার পারিশ্রমিকটা পূর্ণ দিতে হবে দেখা যায় যে আজ গরিবকে ঠকানোর গরিবের টাকা নিজের পকেটে রাখার এক নিকারজনক কাজ আমাদের সমাজে দেখা যায় এটা বিরাট অন্যায় কাজ এই অবিচার একজনের মাথার ঘাম পায়ে ফেলে সে নিজের পারিশ্রমিক পাবে না এই ধরনের নিয়ম কানুন বা এই ধরনের দেশ বা এই ধরনের এলাকা বা এই ধরনের কোনো কোম্পানি এই পৃথিবীতে অবস্থান করে নিবে এত বড় জুলুম তাহলে মানবাধিকারের নামে বিভিন্ন স্লোগান উড়িয়ে বরং মানুষকে ঠগার এক ফাঁদ পেতে এই ধরনের রাস্তায় আর বিভিন্ন মিডিয়ায় স্লোগান দিয়ে কি এর ফায়দা রয়েছে ষোলো নম্বর অধ্যায় বাবা ইল ইলমাওয়াত যে জমিন কেউ আবাদ করে নাই অনাবাদী জমিন এটাকে আবাদ করার অধ্যায় জমিন পড়ে আছে মরুভূমি বা যে কোনো জায়গা এখন একজন এসে ওখানে সেটাকে আবাদ করলো বা সেখানে কোয়া করে দিল বা সীমা নির্ধারিত করে দিল সেক্ষেত্রে ওই জমিগুলি কে মালিক হবে কিভাবে হবে এর জন্য সুনির্দিষ্ট কিছু নিয়ম রয়েছে এটা আমাদেরকে সেই নিয়মেই মানতে হবে যার যার ইচ্ছা মতো মানা যাবে না وعن أروى عن عائشة أن النبي صلى الله عليه وسلم قال من أمر أرضا ليست لأحد فهو أحق بها قال أروى وقضى به عمر في خلافته রাহ البخاري অরওয়া রাজি আল্লাহ তালা বর্ণনা করেন আয়েশা রাজি আল্লাহ তালা আনহা থেকে আল্লাহর নবী আলিসাল্লাম বলেছেন মান আম্মার আরদান লাইসাত লাহাদিন সরকারি জমিন খাস জমিন পড়ে থাকা জমিন কেউ যদি তামির করে এটাকে আবাদ করে যে কোনো ফসল করে ফাহু আহাক কবিহা সেই এই জমিটার হকদার বেশি কারণ জমিন পড়ে থাকবে অনাবাদী হয়ে এটা কখনোই চলবে না তাই কেউ আবাদ করেছে সেইটা সেটার হকদার অথবা সেটি যখন মালিকানা দেওয়া হবে সরকারি পর্যায়ে তখন যে এটা আবাদ করেছে সেই অগ্রাধিকার পাবে এটা তাকে বাদ দিয়ে অন্য আর কাউকে দেওয়া যাবে না কলা ওরুয়া ও কাদাবিহি উমার ফি খেলাফাতে ওরুয়া বলেন রাজি আল্লাহ তালান যে ওমার ফারুক রাজি আল্লাহ তালানহ তার খেলাফাত আমলে তিনি এই ফাইসালাই করেছিলেন যে যে জমিনটা কোনো মালিকানাধীন নয় সরকারি জমি খাস জমি পড়ে থাকা জমি যে প্রথমে এটাকে আবাদ করবে সেই তার হকদার হয়ে যাবে এটাই হলো শরীয়তের বিধি বিধান ওয়ান সাইদ ইবনে জাইদ রাদিয়াল্লাহু তাআলা আন আনিন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম قال মানাহিয়া আরদান থেকে বর্ণিত তিনি রাসুল্লাহ থেকে বর্ণনা করেন আল্লাহ নবী আসালাম বলেছেন মান আহিয়া আরদান মাইতা কোনো মৃত্যু জমিন অর্থাৎ অনাবাদী জমিন যদি কেউ জীবিত করে সেখানে পানি দেয় সেখানে তার শ্রম দেয় ফাহিয়ালা সেটা তার জন্যে নিযুক্ত হয়ে যাবে তাহলে অনাবাদী জমি যে প্রথম চাষ করবে কোনো মালিকানাধীন যদি না হয় সেই তার হকদার হবে এহাজের দ্বারা সেটাও আমরা জানতে পারলাম এহাজটি তিনজনে বর্ণনা করেছেন ও হাসানাহ তিরমিদি ইমাম তিরমিজি হাদিসটিকে হাসান বলেছেন তিনজন বলতে আবু দাউদ নাসাই তিরমিজি ওয়ানিবিন আব্বাস রাজি আল্লাহ তালা আনহুমা আন্না সাব ইবনে জাসামা আল্লাইথি রাজি আল্লাহ তালা আনহু আখবারা আন্না নবিয়া সাল্লাহ সাল্লাম কাল লা হিমা ইল্লা লিল্লাহ রাহুল বুখারী আবদুল্লাবিন আব্বাস থেকে বর্ণিত রাজি আল্লাহ তালা আনহুমা সাবনু দাসামা আল্লাহ তাকে বলেছেন যে আল্লাহর নবী আলিসাল্লাম বলেছেন লাহেমা ইল্লাহ রাসুলি আল্লাহ আল্লাহ রাসুল ছাড়া আর কাউরি জনে কোন নির্দিষ্ট জায়গা ঘিরে নেওয়া জায়েজ নেই রাহুল বুখারি হাজ ইমাম বুখারি বর্ণনা করেছেন অর্থাৎ সরকারিভাবে কোনো জমিনকে নির্দিষ্ট করে নেওয়া এবং সরকারি যে ছাগল ভেড়া দুম্বা বা উঠ চড়বে সেজন্য চারণভূমি নির্দিষ্ট করে নেওয়া এটা আল্লাহ রসুলের জন্য রয়েছে অন্য কাউরি নয় এক্ষেত্রে খলিফা যদি হন দেশের রাষ্ট্রপতি হন নির্দিষ্ট একটা জায়গা করে সরকারের জন্য নির্দিষ্ট করে নেওয়া জায়জ রয়েছে এছাড়া কেউ তার নিজের জন্যে ঘেরে নিবে বা কোনো জায়গা নির্দিষ্ট করে নেবে সেটা পারবে না কাজী যার যার মতো কোনো নির্দিষ্ট জায়গা করে নিবে খাস জমি সেটা অধিকার থাকবে না হাজরত ইমাম বুখারী বর্ণনা করেছেন ওয়ান হুরাদি আল্লাহ আনহুমা قال قال رسول الله صلى الله عليه وسلم لا ضرر ولا ضرار রাহু আহমদ ওবন মাজা ওয়ালাহু মিন হাদিস আবি সাঈদ মিসলুহ ওহুয়া ফিল মওত্তা মুরসাল আব্দুল্লাহ ইবনে আব্বাস থেকে আরো বর্ণিত হয়েছে রাদিয়াল্লাহু তাআলা আনহুমা তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন লা দরারা নিজে কোনো ভাইয়ের ক্ষতি করতে পারবে না কোনো মানুষ তার কোনো ভাইয়ের কোনো হকের ব্যাপারে ক্ষতি করবে না সেটা যেই হোক না কেন যে কোনোভাবে হোক না কেন একজন ভাই আর ভাইয়ের ক্ষতি করতে পারবে না ওলা আদেরারা আর কেউ যদি কাউরি কোনো ক্ষতি করে দেয় তাহলে তার চেয়ে অধিক ক্ষতি করা তার জন্য কি যায়জ না তাহলে নিজের ক্ষতি বা অন্যের ক্ষতি নিজে ইচ্ছা করে অন্যের ক্ষতি বা আরেকজন তার চাইতে বেশি ক্ষতি করা এ একটা অর্থ হাদিসের যে নিজে কোনো ভাইয়ের ক্ষতি করবে না আর যদি কেউ কারি ক্ষতি করে তাহলে তার অতিরিক্ত ক্ষতি করবে না আবার হাদিসের অর্থ এও হতে পারে লা দরারা মানে সে নিজের কোনো ক্ষতি করবে না ওলা দেরা অন্যের কোনো ক্ষতি করবে না কেউ যদি ধূমপান করে এই ধূমপানের মাধ্যমে নিজের ক্ষতি রয়েছে আবার এই ধূমপান অন্যদের জন্য ক্ষতি রয়েছে নিজের স্ত্রী নিজের ছেলে মেয়ে নিজের যারা সামনে এই ধোঁয়ার যাদের নাকে পৌঁছবে তাদেরও ক্ষতি রয়েছে নিজের যেমন আয়ু কমে যায় অন্যেরও আয়ু কমে যায় নিজের যেমন অসুখ বিসুখ হয় অন্যেরও অসুখ বিসুখ হয় তাহলে কেউ যদি বলে আমার সিগারেট বা বিড়ি আমি পান করছি তাতে অন্যের কি নিজের ক্ষতিটা নিজের মধ্যেই রাখার চেষ্টা করলে তো সমস্যা ছিল না বরং আবহাওয়াকে দুর্গন্ধ করে নষ্ট করে দেওয়া অন্যের ক্ষতি সাধন করা এটা শরীয়তে নিষিদ্ধ করে দেওয়া হয়েছে কাজেই যা নিজের ক্ষতি অন্যের ক্ষতি তার মধ্যে সেটা শরীয়ত হারাম করে দিয়েছে কাজে কাউরি ক্ষতি করে কাউরি জমিন দখল করে নেবে কেউ করেছে সেখানে আর একজনের জমিনের পাশে কুয়া খুঁড়ে দিয়ে সেখানে তার জমিন ধসিয়ে দিয়ে একটা গর্ত করে ফেলবে এই ধরনের কাজ কিন্তু শরীয়তে জায়েজ নেই এজন্যে যে কোনো ধরনের নিজের ক্ষতি যার মধ্যে রয়েছে কেউ নিজেকে নিজের গায়ে ছুরি দিয়ে গা কাটে রক্ত বের করবে হারাম জায়েজ নেই কোনো ক্ষতবিক্ষত করবে জায়েজ নেই নিজে নিজে বম মেরে আত্মহত্যা করে নিজে ধ্বংস হয়ে যাবে না জায়জ নেই তাহলে যাতে নিজের ক্ষতি আছে বা অন্যের ক্ষতি রয়েছে সেটা শরীয়তে হারাম করে দেওয়া হয়েছে কাজেই কোনো জমি চাষের ব্যাপারে কোনো জমি দখলের ব্যাপারে নিজের যেমন ক্ষতি ব্যাপারটা মানুষ সাবধানতার সাথে লক্ষ্য করে অন্যের ক্ষতি রয়েছে কিনা সেটাও লক্ষ্য করা উচিত একথা আমাদেরকে ভালো করে বোঝা জরুরি ভিত্তিতে জানা দরকার এই জন্য এই একটি হাদিস একটা নীতিমালা যেখানে অন্যের ক্ষতি বা নিজের ক্ষতি রয়েছে সেটাই ইসলামে হারাম করে দেওয়া হয়েছে কাজেই কোনো কাজ যদি কেউ দেখে যে নিজের বা অন্যের ক্ষতি রয়েছে নিজের বা অন্যের নোকসান রয়েছে নিজের হক বা অন্যের হকে তসরুফাত রয়েছে তাহলে সেটাকে ত্যাগ করতে হবে সেই ধরনের কাজ আমাদের জন্য হারাম এটা আমাদেরকে ভালো করে জেনে নেওয়ার চেষ্টা করতে হবে হাদিস আহমাদ ইবনু মাজা বর্ণনা করেছেন ইবনু মাজাতে আবু সাইদ থেকে অনুরূপ হাদিস বর্ণিত হয়েছে ওহফিল মহাত্মা মুরসাল মহাত্মা মালিকে হাদিসটি মুরসাল হিসেবে বর্ণিত হয়েছে আমাদেরকে মনে রাখতে হবে এই হাদিসটি সই হাদিস অতএব নিজের অন্যের ক্ষতির ব্যাপারে আমাদেরকে সাবধান থাকতে হবে কল সামরাত আবনে জুন্দুবিন রাজি আল্লাহ তাল আনহু কল قال رسول الله صلى الله عليه وسلم من أحاط حائطا على أرض فهي له রাহু আবু দাউদ ও সাবন জারুদ সামরাতুবনে জুন্দুব থেকে বর্ণিত তিনি বলেন রাসুল্লাহ সাল্লাহ সাল্লাম বলেছেন যে ব্যক্তি কোনো জমিনে কোনো হায়েত মানে হাত হায়তান কোনো একটা জমি রয়েছে আর এই জমির উপরে সে ওয়াল দিয়ে দিল চতুর্দিক থেকে ঘিরে দিল ফাহিয়ালাহ সেটা তার হয়ে গেল আমরা একটা বিরতির পরে আবারও ফিরে আসবো আপনাদের কাছে ততক্ষণ আপনারা আমাদের সঙ্গে থাকুন ভালো থাকুন ধন্যবাদ আপনাদের সবাইকে আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ বদরুদ্দোজা নদী আপনারা দেখছেন পিস টিভি বাংলা মানবতার জন্য করুণা স্বরূপ মহান চরিত্র দিয়ে তিনি হলেন সবচেয়ে মহৎ এবং মহান চরিত্রের অধিকারী জান্নাত জামার রাস্তা দিয়ে তোরা সবাই মিলে ইমান আনো আল্লাহর প্রতি তার রসুলের প্রতি শাহ রসুল সৃষ্টির রসুল কেন মহান আল্লাহ মোহাম্মদ সাল্লাহ আলাইহি ওয়াসাল্লামকে সমস্ত বিশ্বের জন্য রহমত বানিয়ে পাঠালেন শান্তির দূত আজ সন্ধ্যা সাড়ে পাঁচটায় বা পুনঃ সম্প্রচার সকাল ছটায় বাংলাদেশে পিস টিভি বাংলায় Dialogue.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 অনাবাদি থাকে মালিকানাধীন কাউরি না হয় যে প্রথম সেটা আবাদ করবে এর জন্য কোনো সে বাউন্ডারি দিবে বা এখানে গাছ লাগাবে বা এখানে যে কোনো ধরনের সে এটা এ দখল করেছে বা এটা তার নিজস্ব কর্তৃত্বাধীন নিয়েছে প্রমাণিত হলে সেই হবে সেটার হকদার ওয়ানিবুল আব্বাস নাজি আল্লাহ তালা আনহুমা আন্না সাব ইবনে জাসামা আল্লাইসি رضي الله تعالى عنه أخبره أن النبي صلى الله عليه وسلم قال لا حما إلا لله ولرسوله রাহ বুখারি আবদুল্লাহ ইবনে আব্বাস থেকে বর্ণিত রাজি আল্লাহ তালা আনহুমা সাবুবনু দাসামা আল্লাইসি তাকে বলেছেন যে আল্লাহর নবী আলিসাল্লাম বলেছেন লা হেমা ইল্লাহ ওলি রাসুলি আল্লাহ আল্লাহ রাসুল ছাড়া আর কাউরি জনে কোনো নির্দিষ্ট জায়গা ঘিরে নেওয়া জায়েজ নেই রাহুল বুখারি হাজরত ইমাম বুখারি বর্ণনা করেছেন অর্থাৎ সরকারিভাবে কোনো জমিনকে নির্দিষ্ট করে নেওয়া এবং সরকারি যে ছাগল ভেড়া দম্বা বা উট চড়বে সেজন্যে চারণভূমি নির্দিষ্ট করে নেওয়া এটা আল্লাহ রসুলের জন্য রয়েছে অন্য কাউরি নয় এক্ষেত্রে খলিফা যদি হন দেশের রাষ্ট্রপতি হন নির্দিষ্ট একটা জায়গা করে সরকারের জন্য নির্দিষ্ট করে নেওয়া জায়জ রয়েছে এছাড়া কেউ তার নিজের জন্যে ঘেরে নিবে বা কোনো জায়গা নির্দিষ্ট করে নিবে সেটা পারবে না কাজী যার যার ইচ্ছা মতো কোনো নির্দিষ্ট জায়গা করে নিবে খাস জমি সেটা অধিকার থাকবে না হাজরত ইমাম বুখারী বর্ণনা করেছেন وعنه رضي الله تعالى عنهما قال قال رسول الله صلى الله عليه وسلم لا ضرر ولا ضرار رواه أحمد وابن ماجه وله من حديث أبي سعيد مثله وهو في الموطأ مرسل আবদুল্লাহ আব্বাস থেকে আরও বর্ণিত হয়েছে রাজি আল্লাহ তাল আনহুমা তিনি বলেন রাসুল্লাহ সাল্লাম বলেছেন লা নিজে কোনো ভাইয়ের ক্ষতি করতে পারবে না কোনো মানুষ তার কোনো ভাইয়ের কোনো হকের ব্যাপারে ক্ষতি করবে না সেটা যেই হোক না কেন যে কোনোভাবে হোক না কেন একজন ভাই আর একজন ভাইয়ের ক্ষতি করতে পারবে না ওলা আর কেউ যদি কাউরি কোনো ক্ষতি করে দেয় তাহলে তার চেয়ে অধিক ক্ষতি করা তার জন্য কি জায়জ না তাহলে নিজের ক্ষতি বা অন্যের ক্ষতি নিজে ইচ্ছা করে অন্যের ক্ষতি বা আরেকজন তার চাইতে বেশি ক্ষতি করা এ একটা অর্থ হারিসের যে নিজে কোনো ভাইয়ের ক্ষতি করবে না আর যদি কেউ কারি ক্ষতি করে তাহলে তার অতিরিক্ত ক্ষতি করবে না আবার হারিসের হাদিসের অর্থ এও হতে পারে লাদারা মানে সে নিজের কোনো ক্ষতি করবে না ওলাদের ওরা অন্যের কোনো ক্ষতি করবে না কেউ যদি ধূমপান করে এই ধূমপানের মাধ্যমে নিজের ক্ষতি রয়েছে আবার এই ধূমপান অন্যদের জন্য ক্ষতি রয়েছে নিজের স্ত্রী নিজের ছেলে মেয়ে নিজের যারা সামনে এই ধোঁয়ার যাদের নাকে পৌঁছবে তাদেরও ক্ষতি রয়েছে নিজের যেমন আয়ু কমে যায় অন্যেরও আয়ু কমে যায় নিজের যেমন অসুখ বিসুখ হয় অন্যেরও অসুখ বিসুখ হয় তাহলে কেউ যদি বলে আমার সিগারেট বা বিড়ি আমি পান করছি তাতে অন্যের কি নিজের ক্ষতিটা নিজের মধ্যেই রাখার চেষ্টা করলে তো সমস্যা ছিল না বরং আবহাওয়াকে দুর্গন্ধ করে নষ্ট করে দেওয়া অন্যের ক্ষতি সাধন করা এটা শরীয়তে নিষিদ্ধ করে দেওয়া হয়েছে কাজেই যা নিজের ক্ষতি অন্যের ক্ষতি তার মধ্যে সেটা শরীয়তে হারাম করে দিয়েছে কাজে কাউরি ক্ষতি করে কাউরি জমিন দখল করে নেবে কেউ করেছে সেখানে আর একজনের জমিনের পাশে কুয়া খুঁড়ে দিয়ে সেখানে তার জমিন ধসিয়ে দিয়ে একটা গর্ত করে ফেলবে এই ধরনের কাজ কিন্তু শরীয়তে জায়েজ নেই এজন্যে যে কোনো ধরনের নিজের ক্ষতি যার মধ্যে রয়েছে কেউ নিজেকে নিজের গায়ে ছুরি দিয়ে গা কাটে রক্ত বের করবে হারাম জায়েজ নেই কোনো ক্ষতবিক্ষত করবে জায়জ নেই নিজে নিজে বম মেরে আত্মহত্যা করে নিজে ধ্বংস হয়ে যাবে না জায়েজ নেই তাহলে যাতে নিজের ক্ষতি আছে বা অন্যের ক্ষতি রয়েছে সেটা শরীয়তে হারাম করে দেওয়া হয়েছে কাজেই কোনো জমি চাষের ব্যাপারে কোনো জমি দখলের ব্যাপারে নিজের যেমন ক্ষতি ব্যাপারটা মানুষ সাবধানতার সাথে লক্ষ্য করে অন্যের ক্ষতি রয়েছে কিনা সেটাও লক্ষ্য করা উচিত কথা আমাদেরকে ভালো করে বুঝা জরুরি ভিত্তিতে জানা দরকার এই জন্য এই একটি হাদিস একটা নীতিমালা যেখানে অন্যের ক্ষতি বা নিজের ক্ষতি রয়েছে সেটাই ইসলামে হারাম করে দেওয়া হয়েছে কাজেই কোনো কাজ যদি কেউ দেখে যে নিজের বা অন্যের ক্ষতি রয়েছে নিজের বা অন্যের নোকসান রয়েছে নিজের হক বা অন্যের হকে তুসরুফাত রয়েছে তাহলে সেটাকে ত্যাগ করতে হবে সেই ধরনের কাজ আমাদের জন্য হারাম এটা আমাদেরকে ভালো করে জেনে নেওয়ার চেষ্টা করতে হবে হারিস আহমাদ ইবনু মাজা বর্ণনা করেছেন ইবনু মাজাতে আবু সাইদ থেকে অনুরূপ হাদিস বর্ণিত হয়েছে ওহফিল মহাত্মা মুরসাল মত্তা মালিকে হাদিসটি মুরসাল হিসেবে বর্ণিত হয়েছে আমাদেরকে মনে রাখতে হবে এই হাদিসটি সই হাদিস অতএব নিজের অন্যের ক্ষতির ব্যাপারে আমাদেরকে সাবধান থাকতে হবে কল সামরাত আবনে জুন্দুবিন রাজি আল্লাহ তাল আনহু কল قال رسول الله صلى الله عليه وسلم মান আহাতা হা ইতান আলা আরদিন ফাহিয়ালা রাহু আবু দাউদ ও সাবন জারুদ সামরা তুমনে জুন্দুব থেকে বর্ণিত তিনি বলেন রাসুল্লাহ সাল্লাহ সাল্লাম বলেছেন যে ব্যক্তি কোনো জমিনে কোনো হায়েত মানে হাত হায়তান কোন একটা জমি রয়েছে আর এই জমির উপরে সে ওয়াল দিয়ে দিল চতুর্দিক থেকে ঘিরে দিল ফাহিয়ালা সেটা তার হয়ে গেল তবে মনে রাখতে হবে শর্ত আমাদের যে সে কোনো কাউরে মালিকানাধীন না বা এখানে কেউ অন্যের কোনো ক্ষতি হচ্ছে না কোনো কাউরে মালিকানাধীন হলে সেক্ষেত্রে কিন্তু চলবে না হাদিসটি আবু দাউদ বর্ণনা করেছেন ওসাহবুল জারুদ ইবনুল জাজ হাদিসটিকে সহি বলেছেন ওয়ান আব্দুল ইবনে রাজি আল্লাহ তালান আন আন্না নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال من حفر بئرا فله 40 ذراعا আতানা লিমাশিয়াতি রাহু ইবনে মাজাহ বিসনাদিন দাঈফ আব্দুল্লাহ বিন মুগাফফাল রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত আল্লাহর নবী আলাইহিস সালাম বলেছেন কোনো ব্যক্তি যদি একটা মানে যেটা যে জমিনটা খাস জমি যে জমিনের কোনো মালিক নেই অনাবাদী জমির যদি কেউ একটা গর্ত খুঁড়ে দেয় একটা কুয়া খুঁড়ে দেয় ফালাহু আরবাউনা আন তাহলে ওই কুয়ার চতুর্দিক থেকে চল্লিশ জেরা চল্লিশ হাত তার জন্য হয়ে যাবে আতানাল্লেমা শিয়াতে তার যে পশু রয়েছে বা উট রয়েছে তার জন্য হকদার সে হয়ে যাবে তাহলে কেউ গর্ত খুললো বা তার জন্য সে চল্লিশ হাত পেয়ে যাবে এখানে হাদিসটি ইবনেমাজা বর্ণনা করেছেন বিসনাদিন দাইব হাদিসটি দুর্বল হাদিস তবে হাদিসটি অন্য অন্য বর্ণনা দ্বারা সুসাব্যস্ত হয়েছে হাসান পর্যায়ের হাদিস যদিও ইবনে মাজার সনাদে কি দুর্বলতা রয়েছে তাহলে কেউ যদি পরিত্যক্ত জমিন কোনো মালিকানা নেই খাস জমি যেখানে কোনো আবাদ এর আগে হয় নাই কেউ যদি ওখানে একটা কুয়া খুঁড়ে দিয়ে বা একটা মেশিন লাগাই দিয়ে এটাকে আবাদ করতে চায় তাহলে ওই ব্যক্তি চতুর্দিক থেকে সে চল্লিশ হাত জমিনের হকদার হয়ে যায় ওয়ান আল কামাতিবিনে ওয়াইল আনাবি রাজি আল্লাহ নবী সাল্লামা আক্তা হু আরদান রাহাবু দাউদ তিরমিজি অসবন হেব্বান আলকাবিন ওয়াইল থেকে বর্ণিত তিনি তার বাবা থেকে বর্ণনা করেছেন আল্লাহ নবী আলিসালাম হাজরামত এমানের দক্ষিণ অঞ্চলে তাকে একটি জায়গা নির্দিষ্ট করে দিয়েছিলেন যে এই জমিনটুক তোমার তাহলে এইভাবে সরকার যিনি হবেন সরকার প্রধান যিনি হবেন দায়িত্বশীল যিনি হবেন তিনি চাইলে কাউকে নির্দিষ্ট জমিনের খাস জমি একটা অংশ দিতে পারেন সে অধিকার তার রয়েছে তবে এটা লিজ দিয়ে খাওয়ার জন্য হতে পারে আবাদের জন্য আবার এটাকে মালিক বানিয়ে দেওয়ার জন্য হতে পারে দুই ধরনের ক্ষমতা রয়েছে যিনি সরকার প্রধান বা রাষ্ট্রপতি বা সরকারি নিয়মে যাদেরকে দায়িত্ব দেওয়া হয়েছে এই হাদিসটি ইমাম আবু দাউদ এবং তিরমিজি বর্ণনা করেছেন আর ইবনে হেব্বান হাদিসটিকে সহি বলেছেন وعن من الصحابة رضي الله تعالى عنه قال غزوت مع النبي صلى الله عليه وسلم فسمعته يقول الناس الشركاء في الثلاث في الكلاء والماء والنار রাহু আহমদ আবু দাউদ ও রিজাল হুসেকাত একজন সাহাবি থেকে বর্ণিত তিনি বলেন যে আল্লাহ নবীর সঙ্গে আমরা যুদ্ধ করেছিলাম আমি ফাসামি তুয়াকুল আনালমিকে বলতে শুনেছি তিনি বলেন আন্না তিনটি বিষয়ে মানুষ শরিক একে অপরের ফিল কালাই ওয়ালমাই ওয়ান্নার ঘাস পানি এবং আগুন ঘাস যদি হয় পানি যদি হয় নিজস্ব মালিকানাধীন না এটা সরকারি পর্যায়ে তাহলে সবাই এখানে শরিক হবে একক কোনো ব্যক্তি স্বেচ্ছাচারিতার সঙ্গে এটাকে দখল করতে পারবে না হাজটি আহমাদ আবু দাওদ বর্ণনা করেছেন এর বর্ণাকারীরা সেকাত বিশ্বস্ত তাহলে এ সমস্ত হাদিস দ্বারা আমরা যে জিনিসটা বুঝতে পারি যে খাস জমিন ফেলে না রেখে সরকার এটাকে বন্টন করে দিতে পারেন অথবা এটাকে আশেপাশে তারা আবাদ করে সরকার থেকে লিজ নিয়ে এটার ব্যবস্থা করতে পারেন এজন্য কোনো জমিন ফেলে রেখে সেখানে অনাবাদি করে রাখা এটা দেশের জন্যে জাতির জন্য ক্ষতিকর এই জন্য যে সমস্ত জমিন আবাদের যোগ্য না সেগুলিকে আবাদের যোগ্য করে যারা অভাবী যাদের অভাব রয়েছে জায়গা জমি নাই যারা ভূমিহীন তাদের মধ্যে বন্টন করে দেওয়া এর সুষ্ঠু ব্যবস্থা করা এটা সরকার বাহাদুরের দায়িত্ব আজ দেখা যায় পৃথিবীতে বহু জমিন রয়েছে যেটা আবাদ যোগ্য